সম্মানিত উপস্থিতি এই রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল হল কোরআন তেলাওয়াত করা কোরআন নাজিল করেছেন আল্লাহ সুহান ওয়া ওয়াতারা তার রসুলের উপরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের উপরে আর এই কোরআন নাজিলের কারণে এই রসুলের এই মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম আমাদের নবীর এত মর্যাদা যার কারণে পৃথিবীর সমস্ত নবী এবং রাসুলদের চাইতে সবচেয়ে বেশি মর্যাদা পেয়েছেন শুধুমাত্র এই কোরআনের কারণে এই জন্যই খুদ্া শুরুতে বলেছিলাম সাইয়দুল মুরসালিন রসুলদের লিডার রসুলদের নেতা কোরআন নাজিলের কারণে এই রমজনের ফজিলত এত কি জন্য কোরআন নাজিলের কারণে সম্মানিত উপস্থিতি আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে গোটা একটি বছর আপনি কোরআন তেলাওয়াত করেন নাই আপনার জীবন থেকে সময়গুলো চলে যাচ্ছে একের পর এক পার হয়ে যাচ্ছে কিন্তু কোরআন তেলাওয়াত করার সময় আমার আপনার হয় নাই দুর্ভাগ্য আপনার জন্য আলাইকা কোরআন আপনার পক্ষে অথবা কোরআন আপনার বিপক্ষে কেমতের দিন সম্মানিত উপস্থিতি রমাজানুল মুবারক ফজিলতপূর্ণ মাস রহমতের মাস বরকতের মাস এই মাসে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে আপনি নিজে কোরআন তেলাওয়াত করতে পারেন না আরেক ভাইয়ের কাছে গিয়ে কোরআন শোনেন এটা আপনার জন্য অনেক উপকার দিবে সম্মানিত উপস্থিতি আপনাকে কোরআন শিখতে হবে এই কোরআনের ফজিলত এত ফজিলত রসুল্লাহ সাল্লাহ ওই হাদিস আমরা সকলেই জানি রসুল বলছেন আলিফ লাম মিম এটা হরফ না বরঞ্চ আলিফুন হারফুন লামুন হরফুন মিমুন হরফুন আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ পার্থক্য করে বুঝিয়ে দিয়েছেন প্রত্যেকটা হরফের জন্য প্রত্যেকটা অক্ষরের জন্য দশটি করে নেকি আলিফ লাম মিম তিনটি অক্ষর পড়লেন আপনারা আমল নামায় আল্লাহ সুবাহ তিরিশটি নেকি দিয়েছেন সম্মানিত উপস্থিতি এই রমাজনের গুরুত্বপূর্ণ আমল হলো কোরআন তেলাওয়াত করা